حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ঢাকার নাভি কণ্ঠে কোরআন ও গ্রহণযোগ্য সহি হাদিসপন্থী আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী এবং পুরুষ মুসল্লিয়ানগণ আল্লাহ ওয়াহদাহুল আল্লাহ তৌফিক দিলে আজকে আমি আপনাদের সামনে সবুর তথা ধৈর্যের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব কোরআনে কারিমে কমও বেশি আশি জায়গায় সবুরের কথা এসেছে হাদিসেও বহুভাবে সবরের কথা এসেছে ধৈর্যের কথা এসেছে ধৈর্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস ধৈর্য ছাড়া কোনো সুফল আসে না জান্নাত নামের ফয়সালাও অনেক ক্ষেত্রে ধৈর্যের উপরে হয় ধৈর্য ছাড়া কোনো সৎ কাজ সম্পাদন করা সম্ভবপর নয় অসৎ কাজ থেকে বিরত থাকাও সম্ভবপর নয় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আসাবরু দিয়া সহি মুসলিমের লম্বা হাদিস মাঝখান থেকে শুধু আমি ওইটুকুই উল্লেখ করলাম আগে পিছের দু এক লাইন বলি দু এক অক্ষর বলি الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك صحيح مسلمে বিস্তারিত লম্বা হাদিসটি এসেছে সবুর হল উজ্জ্বল আলোক বর্তিকা দিয়া কোরআনে কারিমে সূর্যকে দিয়া বলা হয়েছে চন্দ্রকে নূর বলা হয়েছে চাঁদ সূর্যের আলো গ্রহণ করে আলোকিত করে নিজস্ব কোন আলো নেই তাপও নেই এটাকে বলা হয়েছে নূর আর দিয়া বলা হয়েছে সূর্যকে تبارك الذي جعل في السماء بروجا ও فيها সিরাজা ওয়া কামারাম মুনিরা দিয়া বলা হয়েছে সূর্যকে যার নিজস্ব আলো আছে এবং তেজ আছে উত্তপ্ততা রয়েছে সবুরকে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা বলেছেন দিয়া যার মধ্যে তাপ আছে তেজ আছে নিজস্ব আলো আছে সে আলো মানুষকে আলোকিত করতে পারে সবর যদি আপনার না থাকে আপনি সালাত ঠিক মতো আদায় করতে পারবেন না আল্লাহ পাক বলেন ইস্তাইনু বিসসবর ওয়াস সালাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসবর ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হে তোমরা যারা ঈমান এনেছো ইস্তাইনু আল্লাহর কাছে সাহায্য চাও বিসবর ওয়াস সালাহ ধৈর্যের সাথে এবং সালাতের সাথে সালাত আপনার যে নামাজ আমরা আদায় করি এটা হতে পারে দোয়া হতে পারে আল্লাহর কাছে কামনা হতে পারে সালাতের বহু অর্থ আছে বেসফর ধৈর্যের সাথে এবং সালাতের সাথে তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো খামাকা চিৎকার করেন আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো আপনি সালাত আদায় করেন না আপনার ধৈর্যও ধারণ করেন না যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সুরা আল বাকারার চোদ্দ নম্বর আয়াত মক্কায় যখন অত্যন্ত অত্যাচার হচ্ছে মুসলমানদের উপরে মুসলিমদের উপরে যারা ঈমান আনে তাদেরকে বহুভাবে অত্যাচার করে খাব্বাবুল আর্থ তাকে একেবারে গরম কয়লা উত্তপ্ত পাথরের মধ্যে চিত করে শোয়ে রেখে আর বলে দিন পরিবর্তন করো কুফুরিতে ফিরে আসো সেরেকে ফিরে আসো খাব্বাবুল আর্ত বলে যে না না না আমি যেদিন পেয়েছি এক আল্লাহ এক এবং একক তার কোনো শরিক নেই এখান থেকে ফেরত আসতে পারবো না মালিকের অত্যাচারে মালিক বলতে দুনিয়ায় যার কাছে সে বিক্রি হয়েছে দাস অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসির আলা তাদউ সহিহ মুসলিমের হাদিস এটি ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না আমাদের জন্য আপনি আল্লাহর কাছে বিজয় চাবেন না অভিযোগের সুরে অনুযোগের সুরে অত্যাচারে জর্জরিত হয়ে ক্ষোভের সাথে আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন আল্লাহ তা দোয় না হে আল্লাহ নবী আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহ তাস্তানসের আল্লাহর কাছে বিজয় চাবেন না আপনি আপনি তো রাসুল নবী আপনি দোয়া করলেই তো আল্লাহ কবুল করেন আপনি এটা করবেন না কত সহ্য করতে পারি দেখুন না পিঠির অবস্থা গরম আংটা দিয়ে পুরে পুরে জ্বালিয়ে ফেলেছেন মদিনায় যখন অমর রাদিয়াল্লাহু খালিফা খলিফা আর্থ যখন তার সামনে যাইতেন অমর রাদিয়াল্লাহু নিজের চাদর বিছিয়ে দিলেন যে মক্কায় নির্যাতিত হয়েছিল তখন এই আয়াতটি নাজিল হয় তখন এই আয়াত যদি মাদানি আয়াত আয়াতের সাথে সম্পৃক্ত পরবর্তী আয়াত নাযিল হয়েছে আল্লাহ নবী বলেছেন যে শোনো তোমাদের উপরে কি অত্যাচার হয়েছে অত অত্যাচার এখনো পর্যন্ত আসে নাই তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের ইমান আনার কারণে একেবারে মাথার মধ্যে করাত বসিয়ে একবার নিচ পর্যন্ত কাঠের মতো ফেড়ে ফেলা হতো আর ওয়া ইউমশাত বিল মুশত হাদিদ লোহার বড় চিরুনি দিয়ে তাদের হাড্ডির থেকে গোস্তগুলো ছাড়িয়ে নেওয়া হতো শোনো ওয়াল্লাহি লা ইউতিম্মান্না আল্লাহু আমর যতই নির্যাতিত হও নির্যাতনে নিরাশ হওয়ার কিছু নয় আল্লাহ পাক অবশ্যই অবশ্যই এই দিনকে পরিপূর্ণ করবেনই একজন পথিক ইয়ামানের রাজধানী সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত চলে আসবে সৌদি আরবের দক্ষিণ সীমান্ত পর্যন্ত আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না নির্যাতন শেষ হয়ে যাবে অন্যায় শেষ হবে জুলুম শেষ হবে এমন হয়ে যাবে যে একজন পথিক একাই এত দূর পর্যন্ত পাড়ি দেবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না দেব গানাম ছাগল আর বাঘে এক ঘাটে পানি খাবে ছাগল বাঘকে ভয় করবে না আল্লাহ নবী এইভাবে উদাহরণ দিলেন কমন তাস্তা জেলুন কিন্তু তোমরা একটু তাড়াহুড়া করো কেন সহ্য তো করতেই হবে এই আয়াতটি বাকার দুশো চোদ্দ এটি এই ঘটনার প্রেক্ষাপটে নয় যেহেতু ঘটনা মক্কায় আয়াত নাজেল হয়েছে মদিনায় যতটুকু সুরা বাকারা মাদানি কিন্তু এই আয়াতটার সাথে মক্কে আয়াতের সঙ্গতি মুফাসসিরিন করেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে এখন পর্যন্ত তোমাদের উপরে ওই অবস্থা আসে নাই যে অবস্থা এসেছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে বাসা তাদের উপরে মালের রাজা বেসেছে এবং দেহের রাজা বেসেছে আজাব মানে শাস্তি বলছি মানুষের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না দৌহিক শাস্তি মালের শাস্তি ইত্যাদি ইত্যাদি তাদেরকে আক্রমণ করেছে আক্রান্ত করেছেন তারা একেবারে নড়বড় হয়ে গেছে ইমান রাখবে কি রাখবে না ইমান ত্যাগ করে কুফরি ধরে জীবন বাঁচাবে কিনা এই পর্যায়ে পৌঁছে গেছে হাত্তা ইয়াকুল আর রসুল আল্লাযীনা আমানু মা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রসুল এবং তার অনুসারী মুমিনগণ বলেছে মাতা নাসরুল্লাহ বিজয় কখন আসবে আল্লাহ পাকের জব আলা ইন্না নাসরাল্লাহি কারেব বিজয় অত্যন্ত নিকটে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেন কোরআনে কারীমে يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين এই আয়াত সূরা বাকারাতে হে ঈমানদাররা ইস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ তোমরা সবুর এবং সালাতের সাথে আল্লাহর সহযোগিতা কামনা করো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে অর্থাৎ তিনি তাদেরকেই শেষ পর্যন্ত সহযোগিতা করেন কিন্তু শাস্তি দেন কেন শাস্তি দিয়ে তোমার ইমান পরীক্ষা করেন তোমার অবস্থান আল্লাহ পাক পরীক্ষা করেন ওয়াত্তাখাযা মিনকুম শুহাদা সূরা আলে ইমরান এসেছে তোমাদের মধ্য থেকে আল্লাহ পাক কিছু শহীদ কবুল করেন শাস্তিতে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 কখনো কখনো কখনো দেখা যাচ্ছে যে আরশে বা জান্নাতের কেন্দিল সেখানে যে বাতি আছে বাতির সাথে তারা সংযুক্ত জান্নাতে তারা ঘুরে বেড়াচ্ছেন ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা সেটা বুঝো না ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব লাম দিয়ে আবার নুন তাকিদ দিয়া লাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই নিশ্চিত নির্ঘাত তোমাদেরকে আমি পরীক্ষা করবই বিশাইইন কিছুটা বিশাইইন মিনাল খাউফ ভয় আতঙ্ক সবসময় আতঙ্ক ছড়ছে কে ধরে কে মারে কে আঘাত করে কে কটাক্ষ করে কে চোখ রাঙায় আতঙ্ক ওয়াল জুর ক্ষুধা পয়সা নেই টাকা নেই সমাচ্যুত করে রেখেছিল আল্লাহ নবীকে কাফেররা তিন বছর এক্স কমিউনিকেটেড হাট বাজার চলবে না বিয়া সাদী চলবে না লেনদেন চলবে না সোজা আটক তিন বছর এক বছর না মক্কা সে আবেবানি তালেবে মাদের বুকে দুধ নেই বাচ্চারা ওয়া ওয়া করে চিৎকার পাচ্ছে খাবার নেই গাছের ছাল এবং শুকনা চামড়া খেয়ে তাদের জীবন যাপন করতে হয়েছে ছাগলের মতো পায়খানা করেছেন এটা হাদিসে এসেছে الجوع ونقص من الأموال والأنفس والثمرات মালের কমতি তোমার জানের ক্ষতি তোমার ফসলের ক্ষতি ইত্যাদি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন ওয়াবাশির সাবিরিন এবং ধৈর্য ধারণকারীদের হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও তাদের মূল্য কি আল্লাহ মুসিবা ইন্না মুসিবত এলে চিৎকার করে না সাথে সাথে হ্যাঁ আরে কি হইল কেন ইমান আনলাম কেন মুসলমান হইলাম কেন নেককারদের সাথে আছি হারে আমার কি হইল ধর এদের সাথে চলাফেরা সমস্যা হয়ে পড়ছে সমাজে মানে না গনে না সর্বত্র আমার চোখ টিপি পারে দুইটা বাজে কথা বলে সবসময় আতঙ্কের মধ্যে রাখে না কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহর কাছে ফিরে যাব উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের গ্যারান্টি ওয়া রাহমা আল্লাহর পক্ষকে পক্ষ থেকে দয়া এবং করুণার গ্যারান্টি উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এবং এনারাই হলেন সত্যিকার পক্ষে হেদায়েত প্রাপ্ত তিনটা জিনিস একসাথে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যাই হোক ওটা আর এখন উল্লেখ করলাম না যেহেতু আমার বক্তব্য খুব দ্রুত শেষ করতে হবে উলাইকা হুম মুহতাদুন তিনটা জিনিস ধৈর্যশালীদের জন্য এখানে রয়েছে অধৈর্যের জন্য কোনো প্রাপ্তি নেই পুরস্কার নেই উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হাদিস সহিহ বুখারীতে এবং মুসলিমে বিভিন্ন জায়গায় এসেছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী মৃত্যুবরণ করলেন আল্লাহ নবী বললেন উম্মে সালামা ধৈর্য ধারণ করো যে আর কোনো মুসিবত আসে মুসিবতের পরে এই দোয়াটা করে إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها ونكي أجرني في مصيبتي وأخلفني برن هذا كنت شد نا پڑا إصلاح غلط المحدثين محدثين در جاكا جاية پورتة جاكا نبول هوا مرو هاي كتاو كتاو الله اللهم أجرني كنه پیش دير وأخلف لي وأخلفنا اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها ওয়াখলিফ এভাবে পড়তে হবে হাদিস হে আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে এসেছি তোমার কাছে ফিরে যাব হে আল্লাহ আমার এই মুসিবতের জন্য তুমি উত্তম আজুরা দান করো এবং এর চেতে ভালো কিছু আর পরিবর্তে ভালো কিছু দাও উম্মসালাম সালামা আনহা এই দোয়া পাঠ করছেন হঠাৎ করে সম্বিত ফিরে পেলেন এই দোয়া যে আমি পাঠ করছি আমার স্বামী আবু সালামার চেয়ে তো ভালো লোক হয় না আমি এর চেয়ে ভালো স্বামী কোথায় পাবো এই দোয়া পড়া মানে কি হে আল্লাহ তুমি আবু সালামার চেয়ে ভালো স্বামী দাও কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্ম সালামার বাড়িতে গেলেন যাওয়ার পরে নিজেই বিয়ের প্রস্তাব দিলেন উম্মু সালামাকে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার তিনটা সমস্যা আছে একটা হলো আমি তো বার্ধক্যে পৌঁছে গেছি আপনার বিয়ের জন্য কত তরুণী সুন্দরী উচ্চ বংশে মহিলা নারী আছে আমি তো বুড়া বার্ধক্যে পৌঁছে গেছি আমার অনেক বাচ্চা কাচ্চা সাত ছিল তো কোরআনেরই হাফেজ ছিলেন বর্ণনায় দেখা যাচ্ছে আল্লাহ নবীর দোয়ায় মসজিদে সাত ছেলে কোরআন তেলাওয়াত করছে সাহাবিরা দেখে বর্ণনা করেছেন মোহাম্মদ আল্লাহ নবী দোয়া করেছিলেন আর আমার মেজাজ আত্মমর্যাদাবোধ অত্যন্ত বেশি কি জানি আপনার সাথে কখন আমার বেয়াদবি করে বসি আর আমার বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চাগুলোর কি হবে আল্লাহ নবী বললেন তুমিও বিরুদ্ধ হয়ে গেছো আমিও তার যুবক নই আমিও বিরুদ্ধ এখন সমস্যা নেই আর তোমার যে মেজাজের সমস্যা আছে বোধ অত্যন্ত বেশি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাকে শান্ত করে দেবেন আর তিন তোমার বাচ্চা আমার বাচ্চা তোমার বাচ্চা না কোনো চিন্তাই করো না নবী সাল্লাহ আলাইহি সাথে উম্মু সালামা আল্লাহ তাল আনহার বিয়ে হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল নবী সাল্লাহ আলাইহি সাল্লাতুসাল্লাম বলেছেন যে ধৈর্য এমন একটা জিনিস মান তাসাব্বারা যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ পাক তাকে ধৈর্যের তৌফিক দিয়ে দেন আর যে অস্থির হয় চঞ্চল হয় তাকে আল্লাহ পাক এই তৌফিকটা দেন না চঞ্চলতা নেই অস্থিরতা নেই ধীর স্থির ইমানদারের অবস্থান আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসা থাকতে হয় আল্লাহ বলেছেন যে কোন অন্ধ ব্যক্তি যদি চোখ চলে গেছে চোখের আলো চলে গেছে হাবিবা তাই হে বলা হয়েছে তার প্রিয় দুটি অঙ্গ চলে গেছে আল্লাহ যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এর বদলে জান্নাতে দিবেন আল্লাহ নবী আরো বলেছেন যে আমার উম্মতের কোন বান্দার যদি এই নাসাব ওয়াসাব হাম হুজন যেটাই হোক না কেন হাদিসের ভাষা সংক্ষেপে বলছি ক্ষুধা তৃষ্ণা কষ্ট দৌহিক শারীরিক মানসিক চিন্তা দুর্দশা এমনকি পায়ের মধ্যে যদি একটা কাটাও ফুটে সে যদি আল্লাহ হস্তে ধৈর্য ধারণ করে তাহলে তার বদলে আল্লাহ পাক্তার তার মাফ করে দেন কোন কোন বড় এসেছে গাছের মরা পাতা যেরকম ঝরে পড়ে ওই রকম তার গুণা ঝরে পড়ে আল্লাহ নবী বলেছেন যে পৃথিবীতে যাকে আল্লাহ পাক মালের কষ্ট দেন সন্তান আদি নিয়ে কষ্ট দেন এবং জানের কষ্ট দেন সে মৃত্যুর সময় নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ আহাদিকালাহ যদি কাউকে পছন্দ করেন তার বালা মুসিবত বাড়ায় দেন এটাও হাদিস পৃথিবীতে তার গুণা খাতা দূর করার জন্য আর সৎ পথে চলতে গেলে বালা মুসিবত আসবেই আপনি আখেরি জমানায় সৎ পথে চলবেন আর আপনার উপর কিছু বালা মুসিবত আসবে না এটা আপনি কল্পনা করেন কিভাবে চলাই তো মুশকিল সৎ পথে একটা ভালো মানুষের চলার উপায় আছে আপনার ইলেকট্রিসিটির ভৌতিক বিল আসবে সিটি কর্পোরেশন ভৌতিক কথাবার্তা আন্দাজ এক সিটি আমার নামে চিঠি এসেছে তিন বছর যত আপনি বিল দেন না লোক পাঠাই দিছি কাগজ দিয়া যে সম্পূর্ণ পরিশোধ করেছে এটা আসলো কিভাবে ও বলে গেছে খামাকা হাতুড়ি বাটাল নিয়ে এসে উপস্থিত ঠিক জায়গায় মিটার লাগান নাই ওরা কইছে আপনি কি করবেন পানির মিটার বিল দেবে না কোথায় আপনার ওটা সাইরা দিবেন অন্যভাবে আপনি কোন জায়গায় চলবেন কোন জায়গায় চলবেন প্রতি জায়গা মোমেনের জন্য পৃথিবী সংকুচিত হয়ে করে দেওয়া হয়েছে আপনি সুদ ছাড়া পৃথিবীতে চলবেন আপনাকে একেবারে চতুর্দিকে ঘেরাও দিয়ে আটকে দেওয়া হবে যে সুদ ঘুষ ছাড়া আপনি পৃথিবীতে চলার মতো অবস্থায় অবশিষ্ট নেই পৃথিবী সংকুচিত মুমিনদের জন্য প্রত্যেক জায়গা প্রত্যেক জায়গা আর আপনার বালা মুসিবত চাপবে না কতটা একজন মোমেন কত জায়গায় আপোষ করে চলতে পারে সম্মানিত ভাই বোনেরা আমি ইমানের কথা বলছি সবুরের বহু ধারা আছে এটা হাতের উপর সবুর আবার আল্লাহর কাজ যা করবেন সেখানে সবুর আবার পাপ কাজ থেকে বিরত রাখার সবুর ব্যাংকে প্রথম অ্যাকাউন্ট করেছি জানি না কিছু গেছে আপনার তো সেই বহুদিন আগের কথা তেরোশো টাকা ইন্টারেস্ট এসেছে আজকের কথা না বহুদিন আগে তখন তেরোশো টাকার নাম পড়ায় তিরিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ইন্টারেস্ট মানে বেনিফিট বেনিফিট মানে কি লভ্যাংশ লভ্যাংশ আসে কোথার থেকে আমি তো এখানে ব্যবসা করি না একজন কানে কানে স্যার সুদ সুদ ও এটা এত ভাবে ঘুরাইতেছে ইন্টারেস্ট বেনিফিট লভ্যাংশ আসলে তো সুদ আমাকে না আমি তো সুদ নিব না নন ইন্টারেস্টেড করে দেন যেটা আসছে এটা কি করবেন এটা নিয়ে আপনি গরিবকে দিয়ে দেন কোন ধোকা দিতে চেষ্টা করেন না ওটা আমি হাত দিয়েই ধরবো না কি করবেন এসে যাওয়াই সামনে আমরা তো ছোটখাটো তাকে অপরেজগারালা মানুষ না একেবারে নিচু পর্যায়ের ইমান নাই বললেই চলে আমল নাই বললেই চলে তারপরে ওই সময় ইমানের মধ্যে আঘাত করে নিয়ানে কথা ঠিকই বলতেছে নেতিয়াতে সৌদি আরবে যখন লেখাপড়া করি তখন ওস্তাদকে প্রশ্ন করলাম হে ওস্তাদ ব্যাংকের কারবার যেখানে আছে পাশ্চাত্য থেকে পাশ্চাত্য সৌদি আরবে বিরাট ফান্ড আমাদের টাকা পয়সা আপনাদের টাকা পয়সা যেগুলো আসে সেটা ব্যাংকে রাখলে অনেক সুদ হয় অনেক টাকা পয়সা আসে ওটা যদি আমরা না তুলি তাহলে ওরা লাভবান হয় ওরা খায় নিজেরা তা সে তুইলা নিয়ে নিজের একটা ভালো কাজ করলে হয় না ডক্টর নাসের তারিরি আমাদের ওস্তাদের নাম উনি বললেন কুত্তায় গু খেয়ে মোটা হয়ে যাক তা তোমার চিন্তা কি এইভাবে ধমক দেয় বললেন কুত্তায় গু খেয়ে মরা গরু খেয়ে মোটা হয়ে গেলে তোমার তাতে কি যায় আসে তুমি হালাল খাবা হালাল খেয়ে বাঁচবে সমতে ভাইয়েরা এই যে পাপ থেকে দূরে থাকার যে সবুর এটা মারাত্মক সবুর সহিউল বুখারির হাদিস ওই যে তিন ব্যক্তি গুহায় পড়ে গিয়েছিল পাথরটাকে চাপা দিয়ে দিলাম সংক্ষেপে বলছি সোহেল বুখারীর হাদিস তার মধ্যে একজনের কাহিনী তার চাষা তো বোন অত্যন্ত অভাবে পড়ে তার কাছে ঋণ নিয়েছিল অত্যন্ত সুন্দরী জেনার বিনিময়ে যে তুমি যদি কুকর্মে রাজি হও তোমাকে টাকা দেব তোমার এই অভাব দূর করে দেব অভাবের তারণায় ক্ষুধার তারণায় চাচাতো বোন তার কাছ থেকে পয়সা নিয়েছে ঠিক চেনার একেবারে ডাইরেক্ট মুহূর্তে নিচ থেকে এই মেয়েটা বলছে হে আমার চাচাতো ভাই লা তাফুদ্দাল খাতাম তুমি এই কাজ করতে পারো না এটা অন্যায় কাজ এটা বিবাহিত সম্পর্ক ছাড়া এই কাজ করা বৈধ নয় লোকটা আল্লাহর কাছে বলতেছে গর্তের সেই পাথর চাপা পড়া অন্ধকার থেকে হে আল্লাহ আমার তো বোনের ওই কথা একেবারে ঠিক মুহূর্তে তার কথায় আমি তোমাকে ভয় করেছিলাম সে বলেছে তাকিল্লা আল্লাহকে ভয় করো এই কাজ করো না বিবচার এই কাজ বৈধ নয় আমি ওই মুহূর্তে চাচাতো বোনের উপর থেকে উঠে গিয়েছিলাম আল্লাহ এই কাজ যদি তোমাকে ভয় করে করে থাকি আল্লাহ উপর থেকে পাথর সরিয়ে দাও পাথর সরে গিয়েছিল পাপ কাজ থেকে দূরে থাকার যে সবুর ধৈর্য এটা একটা বিরাট ব্যাপার সময় তো উপস্থিত ভাইরা সবুর করলেন মনে করলেন যে আমি হেরে গেলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা الشديد بالصرع انما الشديد الذي يملك نفسه عند الغضب কাকে আপনি করে যুক্তি তর্কে চিৎকার করে গলাবাজি করে গালি দিয়ে স্তব্ধ করে দিলেন চক্ষু রাঙ্গে আপনি শক্তিশালী নন শক্তিশালী হলো আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব প্রচন্ড রাগ আছে শরীরে শক্তি আছে প্রশাসনিক ক্ষমতা আছে সব থাকা সত্ত্বেও আপনি যখন নিজেকে সংবরণ করেন আপনি হলেন শক্তিশালী শক্তিশালী হলো সেই যে নিজেকে সংবরণ করতে জানে ভাষা সংযত আচরণ সংযত প্রশাসনিক ক্ষমতা সংযত আপনার প্রভাব প্রতিপত্তি সংযত আপনার হাত সংযত সবকিছু সংযত করতে পারেন আপনি হলেন শক্তিশালী এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের কথা ভাই ইমানদারের ইমান নিয়ে বাঁচা যুগে যুগে বহু কষ্টকর বহু সবুর বহু ধৈর্যের ব্যাপার আজকে আমাদের ভাইদের উপরে মারাত্মক সমস্যা এসে গেছে একারে পার্শ্ববর্তী রাষ্ট্রে যদিও তাদের ধর্ম বৌদ্ধ ধর্ম বলে দাবি করে ভারতে ব্রাহ্মণবাদী ধর্ম তাদের আরিয়া ধর্মের উপর দিয়ে বুদ্ধদেব সে নিজের ধর্ম প্রচার করেছিল অহিংসা পরম ধর্ম ক্ষত্রিয়রা খালি যুদ্ধ করত রক্তপাত করত আর আর্যরা মারামারি কাটাকাটি করত এক দেশ থেকে আরেক দেশ জয় করার জন্য মানুষের উপর অত্যাচার চালাত এই আর্য হিন্দুরা তখন এই হিন্দু ক্ষত্রিয় বংশের এ নিজের ধর্ম প্রচার করে হিন্দু ধর্ম ত্যাগ করে তার তার উপাধি হল বুদ্ধদেব তার দিন ছিল ধর্ম ছিল অহিংসা পরম ধর্ম জীব হত্যা মহাপাপ জীবে দয়া কর এবং ত্রিপিটক যখন পাঠ করে রেডিওতে টেলিভিশন তখন দেখে যে সব সব্যে সব্যে সত্তা সুখাতি ভবন্তু সকল জীব সুখের হোক সকল জীবের উপর দয়া হোক শোকের হোক তারা পাঠ করছে পৃথিবীর বুকে নাকি মানবের উপর দয়া করা তাদের ধর্ম আজকে বর্মার ব্রহ্মদেশে বলা হতো আমরা ছোটকালে ভূগোলে বলেছি পূর্বে ব্রহ্মদেশ ব্রহ্মদেশও হয় বর্মাও নাম হয়েছে এবং আজকালকার শুনতেছি ওটার নাম মিয়ানমার হয়েছে সেখানের তথা কথিত বৌদ্ধ যায় মুসলমানদের উপর যে নির্যাতন করছে যে অত্যাচার করছে তার গলা কাটছে কারো বাচ্চা শিশুরকে ডেকে নিয়ে ঘাড় মুচড়িয়ে মারতেছে শিশুর সামনে মাকে হত্যা করছে শিশু হামাগুড়ি দিয়ে মরা মায়ের বুকের দুধ খাচ্ছে তাজা মানুষকে তারা চামড়া তুলে নিচ্ছে তাজা মানুষকে আগুনের উপর দিয়ে জ্বালিয়ে মারছে মানুষগুলোকে তারা মেশিনের মধ্যে দিয়ে পিষে শেষ করছে নদীর মধ্যে তারা ভাসিয়ে দিচ্ছে একেবারে কচু কাটা করে করে ফেলে দিচ্ছে মুসলমানদের উপর নির্যাতন মুসলমানদের কোনো অভিভাবক নেই আল্লাহ ছাড়া মুসলমানদের কোনো অভিভাবক নেই ক্লিন্টন বলতেছে এত কিছুর পরেও ওখানে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে সেখানকার যে কমিশনের প্রধান করা হয়েছে সাবেক জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কোফি আনান সেও বলতেছে যে এখানে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে মুসলমান মরতেছে তাতে তাদের কিছু যায় আসে না এর আগে আরো লক্ষ লক্ষ মুসলমান দেশের মধ্যে ঢুকেছে এই দেশটির নাম বর্মা ব্রহ্মদেশ রাজধানী রেঙ্গুন শেখ সাহ তার অসমাপ্ত আত্মজীবনীতে আলোচনা করেছেন তিনি যখন চীন সফরে যান পাকিস্তান পিরিয়ডে বর্মা হয়ে গেছেন তখনকার বর্ণনা দিয়েছেন যে শুধুমাত্র রেঙ্গুন রাজধানী শহরের ২০ কিলোমিটারের বাইরে সরকারের কোনো আধিপত্য নেই সরকারের কোনো ক্ষমতা কোথাও প্রয়োগ করার মতো নেই কারেন বিদ্রোহীরা তখন থেকেই ছিল কারেনরা বিদ্রোহী বৌদ্ধ ভিক্ষুরা বিদ্রোহী কিন্তু তাদেরকে পাইকারি মারা হচ্ছে না গোটা আমরা আমাদের কাছে যতটুকু দলিল প্রমাণে পর্যন্ত রয়েছে সেখানে ছয় কোটির উপরে লোক বাসিন্দা রয়েছে সেখানে আশি লক্ষ মুসলমান সারা বর্মার মধ্যে ছড়িয়ে রয়েছে আরাকান যে প্রদেশটা বাংলাদেশের পূব পার্শ্বে এই রাজ্যে বিশ হাজার বর্গ মাইল এখানে আজ থেকে সাড়ে তিনশো থেকে পৌনে চারশত বছর আগের কবি ছিলেন আলাওল আজকের কথা না আজকেও পত্রিকা দেখলাম কালকেও পত্রিকা দেখলাম যে এর মধ্যেই তারা বই লিখতেছে যে আরাকানের বাসিন্দারা এদেশের বাসিন্দা নয় ওরা চিঠাগানের বাসিন্দা ওদেরকে বের করে দিতে হবে কতদিন একটা মাটিতে বসবাস করলে সে দেশের মানুষরা সেই দেশের মানুষ হয় কবি আলাওয়াল আজ থেকে পৌনে চারশত বছর আগে সেখানকার রাজকবি সেখানকার রাজা ছিলেন শ্রীচন্দ্র মন্ত্রী মাগন ঠাকুর রাজ দরবারের কবি আলাওয়াল আজকে গিয়ে দেখলাম যে রোসাঙ্গ রোহিঙ্গা নামে নাকি কোনো কিছু ইতিহাসই নেই অথচ পৌনে চারশত বছর আগে আলাওয়াল কবিতার মধ্যে বলতেছেন পবিত্র রোসাঙ্গ স্থান নানা জাতি শোভমান শ্রীচন্দ্র সুধর্ম নরপতি অস্ত্রে শস্ত্রে সুপণ্ডিত ব্রতকর্মে সুচরিত খলনাশ দুঃখিতের গতি হেন ধর্ম ছিল রাজা অতুল মহাত্ম পৌনে চারশত বছর আগে রাজসভার মুসলিম কবি সেখানে বসে রোসাঙ্গ রোহিঙ্গানের কথা বলতেছে আর ইদানিং তারা বই লিখবে যে রোহিঙ্গা নামে কোনো জায়গাই নাই তাই জ্ঞান পাপী জ্ঞান এই করছে শুধু এই পর্যন্ত নয় উনিশশো সালে বর্মা ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয় উনিশশো সালে ও তারা বর্মা ইউনিয়নের সাথে দিয়ে দেয় উনিশশো সালে বড় এই আরাকানকে আরাকানকে স্বায়ত্ত শাসন দেওয়া হয় এই প্রদেশটা বর্মা রেঙ্গনের অন্তর্গত ছিল না বাষট্টি সালে তখন এই যে সুকি এখন দেশের রাষ্ট্রের অনেক ক্ষমতাধর দলীয় প্রধান যে দল জিতেছে তার বাবা তখন ক্ষমতায় বাষট্টি সালে সামরিক সরকার নেউইন স্বায়ত্ত শাসনটা কেড়ে নেয় এখন যদি আপনি শান্তির উপরে নোবেল প্রাপ্ত এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত তাহলে বাষট্টি সালের আগে যে স্বায়ত্ত শাসিত এলাকাটা ছিল সেটাকে স্বায়ত্ত শাসন দিয়ে দিন কিন্তু উনি বলছেন যে না এখানে কোনো অত্যাচারই হচ্ছে না সময় তো ভাই বোনেরা কিন্তু এতর জন্য এখন আমাদের এখানে প্রায় পাঁচ লক্ষ ওই দেশের নাগরিক রয়ে গেছে এখনো ঢোকার চেষ্টা করছে একুশ হাজার ইতিমধ্যেই ঢুকে পড়েছে এদের জন্য আমাদের করণীয়কে আমরা কয়টা সমাধান করতে পারি ছোট্ট একটি দেশ এটা আমাদের বিবেচনায় নিতে হবে কিন্তু আমাদের জন্য আল্লাহ পাকের কিছু নির্দেশ রয়েছে একটি হলো রাষ্ট্রীয় দিক একটি হলো ডিপ্লোম্যাটিক দিক একটি হলো পলিটিক্যাল দিক বিভিন্ন একটি হলো আন্তর্জাতিক নিয়ম নীতি রয়েছে কিন্তু আমরা যেহেতু ধর্মীয় তারা ধর্মীয় মনে করি আমাদের দেশে এসে ঢুকে ওদিকে থাইল্যান্ডের বর্ডার রয়েছে ওদিকে চীনের বর্ডার রয়েছে ওদিকে ভারতের বর্ডার রয়েছে কারো কেউ আশ্রয় দেওয়ার কোনো নাম নেই বাংলাদেশে মুসলমান ভাইদের কাছে তারা চলে আসে আর ওদিকে মালো এশিয়া কিছু লোককে তাদের বিমান দিয়ে তুলে নিচ্ছে তাহলে বিশ্বে মানবতা কোথায় মানবতা যদি থেকে থাকে এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যেই রয়েছে ওরা মানবতার কথা বলে ওরা মানুষ না ওরা ও মানুষ বর্বর ওরা বিশ্বে হিউম্যানিটির কথা বলে ওদের জন্য শুধুমাত্র ওদের হিউম্যানিটি মুসলমানদের জন্য নয় মুসলমানদের রক্ত অত্যন্ত সস্তা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু এখানে বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وللفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم ফকির মহাজেররা যারা চলে আসে তারা একটু আশ্রয় চায় একটু জায়গা চায় يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون والذين تبوأوا الدار والإيمان من قبل يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا আর মুহাজিরদের আগে আনসাররা যাদের একটু ভিটামাটি আছে যাদের একটু ঘর আছে একটু স্বাধীন ভিটামাটি থাকা একটু স্বাধীন ঘর দুয়ার থাকা একটু স্বাধীন অবস্থানে থাকা এটা একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আমরা এই ছাপ্পান্ন হাজার ভূখণ্ড একটু স্বাধীন ভূখণ্ডে বসবাস করি এখানে আমরা সালাত আদায় করতে পারি এখানে আমরা নিরাপত্তার সাথে থাকতে পারি এটা তো গোটা ভারতই তো আমাদের ছিল সেই মুসলমানদের আগমন আরব থেকে তারপরে গজনী বংশ গরি বংশ খিলজি বংশ লোদি বংশ মোগল পাঠানের দ্বন্দ্ব পাঠানদের বংশ ইংরেজ শাসন সব হিন্দুরা এবং খ্রিস্টানরা নিয়ে গেল ছোট্ট একটি ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ মাইল দিয়ে গেছে এটাও তো এখন টলটলমান বর্মার চোখ রাঙ্গানির সামনে আমরা কুলাতে পারি না কি করব আমরা বুঝতেই পারছি না আশ্রয় দিচ্ছি আবার দিতে পারছি না ওখান থেকে তারা তাড়িয়ে দিচ্ছে এখান থেকে আমরা আবার নৌকাগুলো ফেরত দিতে বাধ্য হচ্ছি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একটা কথা আপনাদের কাছে আমি একটু পড়ে শোনাই যে তাই অনুবাদ করার দরকার নেই এখানে তিনি দ্বিতীয় খণ্ডে বলছেন যে দেখুন মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেখানেই মুসলমানরা বিপদে পড়ে সেখানে যদি আপনারা আশ্রয়ের পথ বন্ধ করে দেন সেদিন বেশি দূরে নয় যে দেশের মুসলমানদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন না ওই রকম দুর্দশায় আপনারা পড়ে যাবেন শুধু অনুবাদ করলাম আমি আরবি পড়ার সময় আমার কাছে নেই যে দেশের মুসলমানদেরকে আমরা আশ্রয় দিতে পারছি না বা অন্য কোন মুসলিম দেশ আশ্রয় দিতে পারছে না মনে করছি যে চিরজীবন আমরা সুখে শান্তিতে থাকবো নো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এই মাজমু ফতোয়া মাকালাত মোতানোয়ের মধ্যে বলেছেন সেদিন বেশি দূরে নয় যারা অপর দুঃখী এবং অভাবগ্রস্ত এবং বিপদগ্রস্ত মুসলমানকে আশ্রয় না দেয় তারা ওই রকম বিপদ মুসিবতে পড়ে যাবে নিজেদেরকে কল্পনা করুন আমরা বিপদ সমস্যা জানি ডিপ্লোম্যাটিক উইংয়ে চাকরি করে আজ দীর্ঘদিন যাবৎ ডিপ্লোমাসি প্রসঙ্গে সামান্য ধারণা আছে কতটুকু পারি কতটুকু পারি না কিন্তু তারপরেও যতটুক সম্ভব মানবিক সহযোগিতা আমাদের করতে হবে আকুলে কলস্তাকুলে আজমেন যারা বিপদগ্রস্ত মুসলিম তাদেরকেও বলব বাড়ি ঘর ছেড়ে এরকম দৌড়াইলে চলবে না ইমান নিয়ে নিজের জায়গায় অবস্থান করার চেষ্টা করতে হবে কিছু তো মারবেই তারা ধৈর্যের সাথে ধৈর্যের সাথে ইমান ইমান যদি না থাকে খালি মুসলমানের নাম না পলাইলাম কিছু যায় না আসে ওনার হেজরত নয় পূর্ববর্তী উম্মতদের উপরে কত যে অত্যাচার গিয়েছে ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু যুগের কাহিনী মুসা আলাইহিস সালাতু গিয়ে বলছেন যে বানী ইসরায়েল চারশত বছর গোলামি করেছে বানী ইসরায়েল ইসু আলাইসালাম পরের যুগ থেকে নেমুসা আলাইসালাম পর্যন্ত অত্যাচার নিগৃহীত হওয়া বিল্ডিং এর কাজ করানো গর্ত খোদা যত প্রকার ইসু আলাইসালাম যুগটা ভালো ছিল তারপর থেকে শুরু শত বছর মুসা আলাইসালাম গিয়ে বললেন যে এদেরকে ছেড়ে দিন এবং অত্যাচার করবেন না আপনারা ইমান আনুন কার উপর ইমান আনবো আনা রব্বুক মোনা আয়না আলাইসা লিমুলকু মিসর মিশরের মালিকানা কি আমার নয় ওয়াহাদিল আনহারু তাজরি মিন তাহতি এই নীল নদ আমার নিজ দিয়ে বয়ে যাচ্ছে আফালা তুবসিরুন তোমরা কি দেখো না অহংকারের সাথে বলে আমার মিশরের রাজত্ব আমার নিজ দিয়ে আমার নির্দেশী ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে তোমরা দেখো না আনা রব্বুকুমুল আলা আমি তো তোমাদের বড় রব আবার রবকে মুসা আলাহিসাল্লামকে বললেন যে রব হলেন আমার রব আপনার রব সবার রব যে তুমি যে রসুলের দাবি করছো আল্লাহর পক্ষ দলিল কি উনি হাত খুলে দিলেন এখান থেকে উল্লিন নাজরিন হাতের থেকে চন্দ্রের মতো আলোক পড়তিকে ঠিকরে পড়ছে লাঠি ছেড়ে দিলেন সাপ জাদু শিখাইছে নবুয়তের দাবি করছ তোমাকে আমি উপযুক্ত শিক্ষা দিচ্ছি দেশের জাদুকর সব জড়ো করার পরে তারপর বলছে হ্যাঁ মুসা তোমার কি জাদু আছে দেখাও নবুয়তে তো দাবি করছ দেখাও জাদুকররা সব এসে বলছে আমরা কি এমনি জাদু দেখাবো নাকি আমরা যদি বিজয়ী হই তাহলে কি আমরা কোন পুরস্কার পাবো ফেরাউন বলছে নাম ওয়া ইন্নাকুম মোকার মুকাররাবিন শুধু পুরস্কার শুধু ক্রেস্ট শুধু টাকা পয়সা তা নয় শুধু মন্ত্রী সবাই আসন পাবে ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন অহংকারের সাথে জাদুকররা বলছে ইম্মা আন তুলকা ইম্মা আন নাকুনা মুসা তুমি আগে ফালাবা লাঠি না আমরা আগে কোন ভদ্র ভদ্রতা ভূমিকা নাই তুমি ফালাবা না আমরা মুসা আলাহ সালাম বলছে বিনয়ের সাথে যে তোমরাই আগে তোমাদেরটা দেখাও তারপরে যত লাঠি সোটা আছে দরসি ছাড়া শুরু করে দিছে বিশাল বিশাল সাহেব ওয়াস্তারহাবুহুম ওয়াজাউ বিসহরিন আযীম কোরআনের কথা মানুষকে ভয় দেখিয়ে দিল একেবারে বিশাল জাদুর মাধ্যমে বিশাল বিশাল সাপ একেবারে কিলবিল করা শুরু করলো ফনা তুলে ফোসফোস করছে গৈরাচ্ছে নানান ভাবে ওয়াস্তারহাবুহুম ফাআউজাসা ফি নাফস মুসা আলাইহিস সালাম তখন একটু ভয় পেয়ে গেলেন যারে যেভাবে সাপ দেখাচ্ছে মানুষগুলো নিয়ে আবার বেইমান হয়ে যাদের উপর ইমান আনে আল্লাহ পাক বলে এ মুসা ভয় পায় না সর্বশেষ কাজটা তো আমার হাতে আল্লাহ বললেন যে মুসা ওদের সব শেষ হয়েছে দেখানো এখন তুমি তোমার লাঠি ছাড়ো মুসা আলাইসালাম লাঠি ছেড়ে দিলেন ফাইজা হিয়া তালকাহু মা ফেকুন হাজার হাজার সাপ ওই মুসা আলাইহিসসালামের এক সাপে গিলা খেলা গিলা খাওয়া শেষ জাদুকররা বলে হো এত জাদু না মুসার আমাদেরটা জাদু জাদু কিন্তু কিছুই না করার ইউখাইয়ালু ইলাইহিম এটা একটা জাদু দ্বারা সাপও না কিচ্ছু না চোখের মধ্যে ধোকা দিয়েছে জাদু দ্বারা কিছু পরিবর্তন হয় না আল্লাহ পাক এটা বুঝিয়ে দিয়েছেন আসলে লাঠি সাপ হয় না কিচ্ছু না ওটা মানুষের চোখে ধোকা দিয়েছে আসলেও তাই হয় তখন তারা বলতেছে আমান্না বিরাব্বিল আলামিন মুসা موسى হারুন আমরা ইমান আনলাম যিনি সারা পৃথিবীর রব যিনি মুসা এবং হারুনের রব ফেরাউন যাকে রব বলে ফেরাউনের কথা না মুসা এবং হারুনের নাম নিয়ে বলছে আবার ফেরাউন বলতে পারে যে আমাকেই রব বলল নাকি আমার নবী রব্বুল আলামিন রব্বে মুসা ওর হারুন ওই রব যে রব মুসা এবং হারুনের রব ফেরাউনের সাথে তার কোনো সম্পর্ক নেই ফেরাউন বলে আমান তুম কাবলান আয়াতানা লাকুম আমার নির্দেশ পাওয়ার আগেই তোমরা এই মুসার রবের উপর ইমান আনছো হারুন রবের উপরে খেলাফ ডান হাত বাম পাও বাম হাত ডান পা কাটবো কাটার পরে তারপরে খেজুর গাছের সাথে তোমাদেরকে প্যারাগ লাগে শুলে ঝুলাব তারা বললেন যে কিচ্ছু কাজ হবে না ইল্লা আমরা ইমান এনেছি বুঝে শুনে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিদর্শন দেখার পরে এখন তুমি হাত কাটো পা কাটো আর শুলে দাও যা মনে তা করো কিচ্ছু যাস না লান এটা হলো সুরা আরাফের আয়াত সুরা তাহা এসেছে লান্নু উসিরাকা আলামা জাআনা মিনাল বাইয়িনাত হে ফেরাউন আপনাকে আপনার এই ভয় ডর হাত কাটা শুলে দয় এগুলোর কোনো গুরুত্বই নেই আমাদের কাছে মুসা আলাইহিস সালাম যে দলিল নিয়ে এসেছে তার সামনে আর রব্বান রব্বানা আলাই না সবরা ও তাওয়াফানা মুসলিমিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে নাই মোল্লাম রে মোল্লাম রে এখন কি করি কি করি না তারা দোয়া করে রব্বানা আলাই না সবরা হে আল্লাহ আমাদের উপর সবুর ঢেলে দাও ও তাওয়াফানা মুসলিমিন আমরা যেন মুসলিম হিসাবে মরতে পারি সেই সুযোগ দান করো বিপদের মুখে ধৈর্য ধারণ করা রব্বানা আলাই না সবরা ও তাওয়াফানা মুসলিমিন এখানে দেখেন ফাকদেমা আনতা কাদেন আবার ধমক দিয়েছে জাদুকররা আল্লাহকে ওই ফেরাউনকে ফাকদেমা আনতা কাদেন সুরা তাহা পড়ে দেখুন তুমি কি করতে চাও করো ইমানের কত বড় তেজ দুর্ধর্ষ শাসক অত্যাচারী শাসক জালেম শাসক হাত পা কেটে দিবে শুলিয়ে দিবে ধমক দিচ্ছে সেখানে বলতেছে নো লান্নুসিরাকা কখনো হে ফেরাউন তোমাকে মুসা আলাইহিস সালাম যে দলিল নিয়ে এসেছে তার উপর প্রাধান্য দিতে পারবো না ফাঁক ফাকাদে মান তাকাদেন তুমি কি ঘোরার ডিম করবা করো ফাকদে মান তাকাদেন সোজা কথা সূরা তাহা পড়ে দেখুন আল কোরআনে কারিমের যে উপস্থাপনা দুর্দান্ত উপস্থাপনা তুমি আমার দুনিয়াটাই নিতে পারবে ইন্নাকা তাকদি হাদিল দুনিয়া তুমি আমার দুনিয়া শেষ করতে পারবে কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আশ্চর্য বড় আজামাল লিহাউলা আশ্চর্য এই কম সকালে ছিল সাহারাতুন কাফারা আর বিকালে হবে আউয়ালের নাহারে কানু সাহারাতুন কাফারা ও ফি নাহার শুহাদা ও বারারা দিনের প্রথম ভাগে এরা হলে কাফের জাদুকর আর দিনের শেষে এরা মুসলিম শহীদ জান্নাতবাসী আশ্চর্যদের ভাগ্য আবার কি অবস্থা এই বলতেছে যে আমরা যদি জাদু দেখায় মুসাকে পরাজিত করতে পারি আমরা কি পুরস্কার পাব পুরস্কারের লোভ এই মাত্র তাদের এত লোভ এত আকাঙ্ক্ষা এত কামনা দুনিয়ায় পুরস্কার পাবো মন্ত্রী পরিষদের জায়গা পাবো উচ্চতর আসন পাবো পোস্ট পজিশন হবে আর কি পরিবর্তন মুহূর্তের মধ্যে সাথে সাথে বলে না হাত পাটো হাত কাটো পা কাটো শুলে দাও যেমন নয় তাই করা আমাদের কিছু যায় আসে না মুহূর্তের মধ্যে দুনিয়াকে তালাক দুইটা বিস্ময়কর ঘটনা এখানে রব্বানা আফরে আলাইনা সাবরা আবার মুসা আলাইহিস সাল্লাহ ওয়াস বললেন এই সবর করো ইন্নাল আরদা ইউরেসা মুসা বললেন এস্তাহিনু বিসসাবর হে তোমরা সবুর করো ধৈর্য করো এই পৃথিবীতে আল্লাহর এই পৃথিবী আল্লাহ পাক কাউকে যারা দেন নাই কোনো ভূখণ্ডই না কিচ্ছু না পৃথিবীর নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের নিয়ম অনুযায়ী একদল ক্ষমতা এসে আরেক দল যায় একদল একটু ভূখণ্ড দখল করে আরেক দল এই মুসলিম ইতিহাস দেখেন কিচ্ছু ছিল না জাজিরাতুল আরো আল্লাহ নবীর হাতে ওমর রাজি আল্লাহ নাহর সময় জয় হলো এই ইরাক এই সিরিয়া এবং মিশর ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর যুগে জয় হলো গোটা আফ্রিকার বাকি অঞ্চলগুলো ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ভারত পর্যন্ত সৈন্যবাহিনী পৌঁছে পৌঁছে গেল উমাইয়ামুল হাজ্জাজ বিন ইউসুফের যুগে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করলেন তারপরে গজনী বংশ গরি বংশ থেকে বললাম এই যুগে ইখতিয়ারউদ্দিন মুখতিয়ার খালজি এই বঙ্গ বিজয় করলেন ইলিয়াস শাহী বংশ হোসেন শাহী বংশ হয়ে তারপরে আপনার পাঠানদের শাসন দাউদ শাহ তারপরে এই বারো ভূয়া থেকে শুরু করে তারপরে ইংরেজদের সামল তারপরে আমরা পর্যন্ত আসলাম তারপরে তুর্কির ওসমানিয়ারা গোটা ইউরোপ তিন মহাদেশ শাসন করলো মিশর এবং সৌদি আরব তাদের অধীনে ছিল পাঁচ মিনিটের মধ্যে সারা পৃথিবী আপনাদেরকে শুনে এলে দিলাম তারপরে আবার ব্রিটিশরা সব দখল করে নিয়ে খন্ড খন্ড করে মরেও গেল মেরেও গেল ছোট্ট একটা আমাদেরকে দিয়ে গেল কাশ্মীরের ভেজাল বাজায় রেখে গেল আর তারপর ধরেন আপনার আরাকানের ভেজাল বাজায় রেখে গেল ইরাক ইরান ইরাক থেকে শুরু করে সারা পৃথিবীতে ব্রিটিশের শয়তানের কারণে আজকা গোটা বিশ্ব মুসলিম জ্বলে পড়ে মরছে আসে আবার ওরাই আবার এই ফিলিস্তিনি ইহুদিদেরকে আবার পুনরায় বসিয়ে দিয়ে গেল মারামারি করতে থাক মুসলমানরা বলে আমরা খুব শান্তিতে সুখে আছি মুসলমানরা মুসলিম হতে চায় না ইরাক যারা ধ্বংস করলো সাদ্দাম হোসেন বলে আমি কমিউনিস্ট হয়ে গেলাম বাদ পার্টি হয়ে গেলাম সাহাবিরা বিজয় করলেন ইরাক আর তুমি ক্ষমতায় বসে বলে আমি কমিউনিস্ট আল্লাহ বলে শিক্ষা দিয়ে দিই তখন কমিউনিস্ট খাওয়াই দিই চিরতরে মুসলিম সভ্যতা ধ্বংস করলো সিরিয়ায় বলে আমি এখন Russian communist Bashar al Assad সাহাবিরা জয় করেছেন সাহাবিরা শাসন করেছেন তুমি জয় করেনি তোমার বাবা জয় করেনি ওটা মুসলমানদের বিজয় আজকে মিশর সাহাবিদের বিজয় করা সেখানে সাহাবিদের শাসন ছিল আফ্রিকা মহাদেশ লিবিয়া সাহাবিদের বিজয় সাহাবিরা বিজয় করেছেন জয় করেছেন ওই সকল দেশ এখন গাদ্দাফি বলে যে আমি কমিউনিস্ট আমি সাউরা কমিউনিস্ট পার্টি করি আমি এই সেই নানান কাছে আল্লাহ বলেন তোর বাবায় জয় করেছিল নাকি এই ভূখণ্ড আল্লাহ নবীর সাহাবীরা জয় করেছেন তোমরা ক্ষমতায় এসেছো ইসলাম প্রতিষ্ঠা করো নাই মানুষকে স্বাধীনতা দাও নাই তোমাদের জবরদস্ত চালাই দিছ তোমাদেরকে ধ্বংস করলাম মুসলিম সভ্যতা সংস্কৃতি সেখানে ধ্বংসের পথে সারা পৃথিবী এইভাবে মুসলমানদের ক্ষয়ের পরে ক্ষয় হয়ে যাচ্ছে সম্মানিত মুসলিম ভাইরা মুসলমানদের ধৈর্য সবুর আল্লাহ ওয়াহদাহ দান করুন তারা যেন ইমানের উপর টিকে থাকতে পারে সর্ববস্থায় যেন তারা তাদের আখেরাতের চিন্তা করতে পারে তারা যেন জান্নাত লাভ করতে পারে মুসলমানদের যেখানে যেটুকু ভূখণ্ড আছে সেই ভূখণ্ডটুকুর মধ্যে যেন তারা শান্তিতে স্বস্তিতে থাকতে পারে ইসলামিক শিক্ষা ইসলামিক সভ্যতা ইসলামের ইতিহাস ইসলামিক সংস্কৃতি চর্চা ইসলামের সার্বিক বিজয় ছাড়া মুসলমানদের কোনো ভূখণ্ডই নিরাপদ না এবং সেটা আল্লাহ জানে কবে কোন ভূখণ্ড কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আমাদেরকে ধৈর্য দান করুন সবুর দান করুন দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাদালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظ وعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى عالى وعز وجل وأتم وأهم وأكبر